নিয়ে যায় মিথ্যার ফলাফল জাহান্নাম এই জন্য আমরা সত্য মিথ্যার বিষয়টি গুরুত্ব সহকারে মুসলিম ভাই বোনের কাছে পেশ করতে চাই আল্লাহ তালা বলেন ফেলা তুতে মুকাদ্দেবিন আপনি কখনো মিথ্যুকদের কথা মানবেন না যাদেরকে আপনি মিথ্যুক মনে করছেন তাদের কোনো কথায় আপনি কান দিবেন না তাদের আপনি মেনে চলবেন না আনাস রাজি আল্লাহ তালাহ বলেন রাসুল সাল্লাহ আলী হাসাল্লাম বলেছেন মান তাম্মাদা আলাইয়া কিদবান কেউ যদি আমার উপরে মিথ্যা আরোপ করার চেষ্টা করে সে যেন তার জাহান্নামকে আশ্রয়স্থল করে নেয় তার থাকার জায়গা হলো জাহান্নাম সম্মানিত দর্শক মণ্ডলী আমরা সত্য মিথ্যার ব্যাপারে বলতে গিয়ে কিছু আমলের কথা বলছিলাম তার একটি গুরুত্বপূর্ণ আমলের কথা আমরা ঈদের মাঠের ব্যাপারে বলছিলাম আবু সাইদ খুদির রাজি আল্লাহ তালাহ বলেন আল্লাহ রসুল প্রথম যে কাজটা করতেন ঈদের মাঠে গিয়ে সেটা হলো সলাত ঈদের মাঠে গিয়ে প্রথমে যে কাজটা হবে এটা হলো সলাত এ ব্যতীত যদি আপনি আগেই বক্তব্য দেন তাহলে সেটা সন্ন্যত হবে না সেটা হবে মিথ্যে আবহর রাজি আল্লাহ তালাহ বলেন রসুল সাল্লাহ সাল্লাম বলেছেন লা আদানা ওয়ালা একামা ওয়ালা নেদাম ঈদের মাঠে আজান নেই একামাত নেই ডাক নেই অনেক সময় দেখা যায় অনেক এমাম দু একজন ছেলেকে ওই তাকবির ওভাবে চিৎকার করতে লাগিয়ে দেন না তাকবির সবাকে নিজ নিজ গতিতে পড়তে হবে সেটা আগের দিন তিনি বলে দিতে পারেন আগের দিন বিকালে বলে দিবেন বা অন্য সময় বলে দিবেন যে ঈদের মাঠে সবাই বলবে ঈদের মাঠে কেন যখন আপনার রামাজান শেষ সূর্য ডুবে গেছে সওয়ালের চন্দ্র উঠে গেছে তখন থেকে শুরু হয়ে যাবে আল্লাহ আকবর আল্লাহ আকবর লাহ ইল্লাল্লাহ আল্লাহ আকবর আল্লাহ আকবর অলিল্লাহিল হামদ এ তো তাকবির চলতে থাকবে আমাদের আরো একটি অবগতিতে থাকা ভালো যে আল্লাহ আকবর কবিরা আলহামদুলিল্লাহ কাসিরা সুবাহান্লাহ বকরাতাম ওয়াসিলা এই দোয়া ঠিক নয় এটা হাদিস দ্বারা প্রমাণিত নয় অতএব এই দোয়া ত্যাগ করা উচিত এমনি তাসবি পাঠ করবে আর এই তাকবির নিয়মিত পাঠ করবে এই তাকবির রাসুল সাল্লা সাল্লাম দ্বারা সহিভাবে প্রমাণিত অতএব যদি কাউকে বলেই দিতে হয় তাহলে আগেই বলে দিবেন আর চন্দ্র উঠে গেছে সূর্য ডুবে গেছে এখন আমাদের তাকবির শুরু হয়ে যাবে ঈদের মাঠও শুরু হবে শুধু ঈদের মাঠে কেন সব সময় আবার সূর্য ডুবা পর্যন্ত সম্মানিত দর্শক মণ্ডলী একটা ঈদকে লক্ষ্য করে মানুষ যে কত ভুল পথের মধ্যে চলছে চলার চেষ্টা করছে একটু ভাবে না যেটা সোননাথ কিনা সবাই ঈদের দিন আসলেই একজন আর একজনকে বলছে যে ঈদ মুবারক এটা কথা থেকে আসলো এতে একটা সহি হাদিস দ্বারা প্রমাণিত দোয়া আছে আপনারা যাদের সাথে সাক্ষাৎ করবেন মোবাইলে হোক সামনাসামনি হোক মুখে সালাম দিয়ে বলবেন আসসালাম আলাইকুম তারপরে বলবেন হে আল্লাহ তুমি এই ঈদ দিনের এই কাজগুলি ঈদটা আমাদের কবুল করো আমার পক্ষ থেকে তার পক্ষ থেকে রাসুল সাল্লাহ সাল্লামের এই সুন্নাত ছেড়ে দিয়ে ঈদ মুবারক চালু হয়েছে যেমন মানুষ কত যে নীতি মিথ্যে চালু হয়ে গেছে সমাজে আর সত্যটা লুপ পেয়ে গেছে যার নাম সন্ন্যাত আর মিথ্যেটা চালু হয়ে গেছে যার নাম বেদাত আমরা কেউ ভাবি না যে সত্য মিথ্যের বিষয়টি কত জটিল এবাদতের বিষয়টি কত জটিল ঈদের সাথে সাথে আমরা বিভিন্ন ফ্যাশনের সাথে জড়িয়ে গেছি বিভিন্ন রকম খাওয়ার সাথে জড়িয়ে গেছি সাথে সাথে মহিলাদের ব্যাপারে আমরা একটা বড় ভুল পদক্ষেপ নিয়ে আছি সেটা হচ্ছে মহিলারা ঈদের মাঠে না গিয়ে মসজিদে সলাত আদায় করছে ঈদের মাঠে যেতে হবে এটাই হলো সোননাথ এটাই সত্য মহিলারা মসজিদে সলাত আদায় করতে হবে এটা সোনাত নয় এটা মিথ্যে আর ঈদের সলাত মহিলাদের এমামতি দিয়ে চলবে না এটার নাম বিদা এটা মিথ্যে পুরুষ দিয়ে এমামতি করতে হবে আর নিয়মিত একজন পুরুষ দিয়ে মসজিদে সলাত আদায় করাতে হবে আপনার দুই ঈদের এটাও সত্য নয় ওটা কোনো কারণবশত ঘটে গেলে রাসুল সাল্লাহ আলি সাল্লাম বলছেন মহিলাদেরকে ঈদের মাঠে যেতেই হবে ভালো মহিলারা তো যাবে যাবেই ঋতুবতী মহিলারাও যাবে তারা বক্তব্যে শরিক হবে তারা তাকবীর পড়াতে শরিক হবে জিকির আজকারে শরিক হবে এটাই হলো দোয়া দোয়ার অর্থ এই নয় যে এমাম সাহেব হাত তুলে দোয়া করলো বক্তব্যের শেষে সেটা বেদাতি দোয়া তাতে মহিলারা উপস্থিত হবে কথা নয় যেটাতে আল্লাহ রসুল বলেছেন যে ইয়াসাদ না জামাত আল মুসলিম দাওয়াতাহুম মহিলারা ঈদের মাঠে যাবে তারা দোয়াতে শরিক হবে জিনা ঈদের মাঠে সবাই মিলে হাত তুলে দোয়া করা এটা হলো বিদাত এটা হলো মিথ্যে অতএব জরুরিভাবে এই নীতি ত্যাগ করতে হবে কোনো পথ নেই মহিলাদের এমামতি বাতিল করতে হবে ওরা ঈদের মাঠের ঈদের সলাতের এমামতি করতে পারে না সাথে সাথে নিয়মিতভাবে মহিলাদেরকে নিয়ে কোনো পুরুষ কোনো একটা জায়গাতে বা মসজিদে এমামতি করবে এটা নয় কোনো এক কারণে এটা ঘটে যেতে পারে সমস্ত নারীকে ঈদের মাঠে যেতে হবে এটাই সোননাথ ওদের পাঁচক্ত মসজিদে না যাওয়া ভালো জুমা মসজিদে যাওয়া ভালো ঈদের মাঠে যেতে বাধ্য তারা ঈদের মাঠে যেতে বাধ্য জুমার দিনে তাদের যাওয়া ভালো পাঁচক্ত সলাৎ বাড়িতে বড়া ভালো একাধিক সহিহাদিস এটাই প্রমাণ করে আমরা কোরআন তেলাওয়াতের পরে বলছি যে সদাক আল্লাহুল আজিম জি না কোরআন তেলাওয়াতের পরে সদাক আল্লাহুল আজিম বলা যাবে না যেখুন দিল্লি ছাপা কোরআন বা ঢাকা ছাপা কোরআন বা এরকম কোরআন এমনও পৃথিবীতে রয়েছে যার শেষের দিকে হেডলাইনে লেখা আছে দো খাতমিল কোরআন দুই জায়গাতে আছে কোনো কোনো জায়গাতে এক পৃষ্ঠে যাবত কোনো জায়গাতে অর্ধ পৃষ্ঠে যাবত একটাও আল্লাহ রাসুলের কথা নয় রাসুল সাল্লাহ সাল্লাম এই দোয়া পড়ে কখনো কোরআন তেলাওয়াত শেষ করতেন না সদাকাল্লাহুল আজিম বলে আল্লাহ রাসুল কখনো কোরআন তেলাওয়াত শেষ করতেন না আয়েস রাজি আল্লাহ তালাহা থেকে বোঝা যায় তিনি বলেন রাসুল সাল্লাহ আলি সাল্লাম কোরআন তেলাওয়াত করা শেষ করলে বলতেন সুভানাকা আল্লাহ হামদিকা আশাহাদ আল্লাহ ইহ ইল্লা আস্তাক ফেরক অতএব অতএব কোরআন তেলাওয়াত শেষে সদাকাল্লাহুল আজিম বলার কোনো অবকাশই নেই এটা একটা বিদাত মিথ্যে কাজ যেমন দেখুন আপনি সলাত আদায় করবেন সলাতের জন্য অজু করবেন অজু করেন অজু করা ভালো কাজ অজু ছাড়া সলাৎ হবে না রাসুল সাল্লাহ সাল্লাম বলেছেন আত্মাহর সতরুল ইমান অজু হচ্ছে অর্ধেক পবিত্রতা রাসুল সাল্লাহ আলি সাল্লাম অজুকে সলাতের জন্য শর্ত করে দিয়েছেন আল্লাহ আল্লাহতালা বলেছেন এদা কুমতুম এলা সলাত ফাকসুল অজু হাকুম যখন তোমরা সলাত আদায় করতে যাচ্ছ তখন তোমরা অজু করে নাও তোমাদের মুখমণ্ডল তোমাদের হাত তোমাদের মুখ তোমাদের পা ধৌত করে নাও ওই নিয়মে করতে হবে যে নিয়ম রাসুল সাল্লাহ আলি সাল্লাম বলেছেন এখন অজু করার পূর্বে মানুষের পেশাব পায়খানার প্রয়োজন হয় জি পেশাব পায়খানা করতে হবে এটা তো মানুষের স্বাভাবিক একটা নিয়ম পেশাব পায়খানার পূর্বে আমরা বলবো বিসমিল্লাহ আল্লাহমিনাল খুবসল খাবায়েস যদি আমরা এই দোয়া পড়ি তাহলে শয়তান ক্ষতি করা তো দূরের কথা ও আমাদের অঙ্গ প্রত্যঙ্গ দেখতেই পাবে না আমরা এই বিষয়ে গুরুত্বপূর্ণ কথা বলছিলাম কিছু সময়ের জন্য বিরতিতে যাচ্ছি ততক্ষণ পর্যন্ত আপনারা আমাদের সাথেই থাকুন আবারও কথা হবে ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বসন্তের বৃষ্টিতে যেমন সবুজ হয়ে ওঠে মরুভূমি তেমনি জীবন্ত হয়ে ওঠে আল কোরআনের জ্ঞানের ধারায় মানব হৃদয় আপনি কি চান তো জাহান জুড়ে প্রাণময় সুখময় অনন্ত জীবন তাহলে দেখুন বিস টিভি বাংলায় আমাদের আয়োজন আল কোরআনের জীবন ঘনিষ্ঠ বিধিবিধান জানেন কত সুন্দরভাবে পবিত্র কোরআন অগণিত জীবনকে আলোকিত করেছে আল কোরআনের জীবন ঘনিষ্ঠ বিধিবিধান কাল রাত সাড়ে দশটায় বা পুনঃ সম্প্রচার সকাল নটায় বাংলাদেশে পিস টিভি বাংলায় He faces. My question is, my question is, I have two questions. He listens. My question is about the beard.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 শুনছেন এই জন্য আমরা আপনাদের সুক্রিয়া আদায় করি জাজাকুমুল্লা খায়ের আল্লাহ আপনাদেরকে একটা উত্তম প্রতিদান দান করুক আপনারা এ দ্বারা ইহকালে সফলতা এবং পরকালে সফলতা অর্জন করুন এই পথ যেন আল্লাহ আপনাদের খুলে দেয় আল্লাহ আমিন বলছিলাম সত্য মিথ্যের বিষয়টি সত্য মিথ্যের বিষয়টি অতীব গুরুত্বপূর্ণ যেমন দেখুন আপনি সলাত আদায় করবেন সলাতের জন্য অজু করবেন অজু করেন অজু করা ভালো কাজ অজু ছাড়া সলাৎ হবে না রাসুল সাল্লাহ সাল্লাম বলেছেন আত্মাহর সাদরুল ইমান অজু হচ্ছে অর্ধেক পবিত্রতা রাসুল সাল্লাহ আলি সাল্লাম অজুকে সলাতের জন্য শর্ত করে দিয়েছেন আল্লাহ তালা বলেছেন এদা কুমতুম এলা সলাত ফাকসুল অজু হাকুম যখন তোমরা সলাত আদায় করতে যাচ্ছ তখন তোমরা অজু করে নাও তোমাদের মুখমণ্ডল তোমাদের হাত তোমাদের মুখ তোমাদের পা ধৌত করে নাও ওই নিয়মে করতে হবে যে নিয়ম রাসুল সাল্লাহ আলি সাল্লাম বলেছেন এখন অজু করার পূর্বে মানুষের পেশাব পায়খানার প্রয়োজন হয় জি পেশাব পায়খানা করতে হবে এটা তো মানুষের স্বাভাবিক একটা নিয়ম পেশাব পায়খানার পূর্বে আমরা বলবো বিসমিল্লাহ আল্লাহমিনী আউদুবিকমিনাল খোবসল খাবায়েস যদি আমরা এই দোয়া পড়ি তাহলে শয়তান ক্ষতি করা তো দূরের কথা ও আমাদের অঙ্গ প্রত্যঙ্গ দেখতেই পাবে না এরপরে যখন আমাদের পেশাব পায়খানার কাজ শেষ হয়ে যাবে তখন পানি দিয়ে পবিত্রতা অর্জন করতে হবে পানি নেই তখন ঢেল বা টিস্যু পেপার আল্লাহ তালা আমাদের উপরে সহজ বিধান করে দিয়েছেন ঢেল বা টিস্যু পেপার দ্বারা পবিত্রতা অর্জন করব। কিন্তু আগে ঢেল আগে টিস্যু পেপার পরে পানি এটা ঠিক নয় যারা কোবাবাসী মসজিদে নবাবীর নিকটে একটি জায়গা কোবা সেই কোবাবাসীদের ব্যাপারে আল্লাহ তালা তাদের প্রশংসা করে বলেছেন তাদের পবিত্রতার কথাটি তারা আগে ঢেল টিস্যু পেপার দ্বারা পবিত্রতা অর্জন করত ঢেল দ্বারা পবিত্রতা অর্জন করত তারপরে পানি দ্বারা পবিত্রতা অর্জন করত এ হাদিস জাল এটা মিথ্যা কথা তাদের প্রতি এই মিথ্যারোপ করা যাবে না তারা নিয়মিত পানি দ্বারা পবিত্রতা অর্জন করত এই জন্য আল্লাহ তাদের পুরো এই কথা বলেছেন কিন্তু অন্য অন্য এলাকার লোক নিয়মিত পানি দ্বারা পবিত্রতা অর্জন করত না তারা সময়ে পানি দিয়ে সময়ে ঢেল দিয়ে এইভাবে পবিত্রতা অর্জন করত। কিন্তু কোবার আশেপাশে যারা ছিল ওই এলাকার সমস্ত লোকই শুধু পানি দ্বারা পবিত্রতা অর্জন করত এই জন্য আল্লাহতালা তাদের ওপরে সন্তুষ্ট হয়ে তাদের প্রশংসা করেছেন কিন্তু এ কথার অর্থ এই নয় যে আগে ঢেল পরে পানি এ কথা মিথ্যে এটা মিথ্যে এটা সত্য নয় সাথে সাথে ঢেল নিয়ে চল্লিশ কদম হাঁটতে হবে পায়ের ওপরে পা উঠাতে হবে আর মুখে সাড়া দিতে হবে এটা একবারে নেহায়াতন্যা একটা বেহায়াই কাজ যেই মানুষটা এখনই বলল যে হাঁটুর ওপরে কাপড় ঢোলালে ফরজ তরক হয় সেই লোকটা এখন এইভাবে ঢেল কলুক ধরে কেমনে চল্লিশ কদম হাঁটে এতে ফরজ তরক হয় না এটা দৃষ্টিকটু নয় এটা কি মানব সম্মান বর্জিত কাজ নয় এটা কি খারাপ লাগে না দেখে সাথে সাথে শুধু তাকেই পবিত্রতা অর্জন করতে হবে যদি এইভাবে ঢেল নিয়ে চল্লিশ কদম হাঁটতে হয় আর মুখে সাড়া দিতে হয় আর পায়ের ওপরে পা উঠাতে হয় তাহলে তাদের পরিবার তাদের নারীরে কি এটা করে তাহলে তারা কি স্বার্থপর নিজের জন্য এটা ধরে নিয়েছে আর নারীদের যেটা প্রয়োজন মনে করে না যারা বলছে যে পেশাব কিছুক্ষণ পরে আসে এই জন্য এটা করতে হয় জি না এটা ওর একটা ব্যাধি হয়ে গেছে এটা মনের রোগ ও যদি এক ঘন্টা পরেও ঢেল ফেলে দেয় কুলুক ফেলে দেয় তবু তার মনে জাগবে যে মনে হয় পেশাব বের হয়ে আসলো এই জন্য আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম একটা সহজ পদ্ধতি দিয়েছেন আপনি পানি দ্বারা ওজু করুন ওজু যখন শেষ হবে তখন হালকা দুই হাতে পানি নিয়ে লজ্জাস্থান সামনাসামনি কাপড়ের উপরে একটু পানি ছিটিয়ে দেন তাহলে আপনার ভিতরে যে একটা সংশয় সন্দেহ বিরাজ করছে এটা দূর হয়ে যাবে এটাই আল্লাহর দেওয়া বিধান যেমন রাসুল সাল্লাহ সাল্লাম বিধান দিয়েছেন যে সলাতের মধ্যে শয়তেন বিরক্ত করছে আপনি বাম দিকে একটু হালকা এইভাবে থুথু নিক্ষেপ করেন নওজুবিল্লাহমিন জালেক বলেন সেটা দূর হয়ে যাবে এটাই বিধান বাস দূর হওয়া না হওয়া আল্লাহ রসুল বলেছেন এটা আমাকে করতে হবে আমি স্বপ্নে দেখছি খারাপ কিছু আমার ঘুম ভেঙে গেল আমি সাইড পরিবর্তন করব নওয়াজবিল্লাহ মিন জালেক বলবো এটা আল্লাহ রসুল বলেছেন আমাকে বিধান দিয়ে দিয়েছেন এটা আমার জন্য কল্যাণকর বাম দিকে হালকা থুতু দিব এটাই সুন্নাত ঘুম থেকে উঠে দেখি গাধা বা কুকুর ডাকছে আমি বলবো যে নওয়াজবিল্লাহ মিন জালেক আমি দেখছি ঘুম থেকে উঠে মোরগ ডাকছে তাহলে আমি বলবো আল্লাহ মিন আসলে আমিন ফাজলিক আল্লাহ তোমার ফাজল আমি চাচ্ছি যেটা আল্লাহ রসুল শিখে দিয়েছেন কিন্তু সেটা ছেড়ে দিয়ে আল্লাহ রসুলের সোননাথ ছেড়ে দিয়ে একটা বেদাতি পথে চলে আসলাম কেন মিথ্যা পথে চলে আসলাম কেন কোনো প্রশ্নে আসে না এভাবে চল্লিশ কদম হাঁটার বৈধতার এটা একটা মিথ্যা আমল এবং এটা একটা সরমবোধ লজ্জাবোধ না থাকা প্রমাণ করে আমাদেরকে বিষয়টি বোঝার জন্য আল্লাহ তৌফিক দান করুক এবার অজু হয়েছে ভালো কথা মাথার কাপড় পড়ে গেলে অজু ভেঙে যায় না বাচ্চাকে দুধ খাওয়ালে অজু নষ্ট হয় না নখ কাটলে অজু নষ্ট হয় না খিলখিল করে হাসলে অজু নষ্ট হয় না কুকুরে কাপড় ছুঁয়ে নিলে অজু নষ্ট হয় না এসব কারণে অজু নষ্ট হয় না হাঁটার উপরে কাপড় উঠে গেলে অজু নষ্ট হয় না আপনার কাপড় খুলে রেখে আর একটা কাপড় পরলে অজু নষ্ট হয় না অজু নষ্ট হয় ঘুমিয়ে গেলে অজু নষ্ট হয় পেশাব পায়খানা করলে বায়ু আসলে এগুলি হচ্ছে অজু নষ্টের কারণ আমরা যেটা বুঝেছি সেগুলো আমরা না বুঝে শরীয়তকে নিজের উপরে ভারী করে নিয়েছি এটা মিথ্যে এইসব নীতিকর্ম জরুরি ভিত্তিতে পরিহার করতে হবে এরপরে আপনি সলাত আরম্ভ করুন আল্লাহ আকবর বলে সলাত আরম্ভ করুন আপনি আল্লাহ আকবর বলার পূর্বে কোনো কিছু বলতে পাবেন না যদি আপনি নওয়ায়ত অনুসালে আরবার রাকাতে জোহরে এইভাবে নিয়ত করেন তাহলে এটা হয়ে গেল মিথ্যে এটাই হয়ে গেল বেদাত এটা আর রাসুলের সন্ন্যাত থাকলো না রাসুল সাল্লা সাল্লাম বলেন কেউ যদি আমার উপরে মিথ্যারোপ করে তাহলে তার থাকার জায়গা হবে জাহান্নাম রাসুল সাল্লাহ আলি সাল্লাম বলেন একজন মানুষের মৃত্যুক হওয়ার জন্য এতটুকুই যথেষ্ট যে শরীয়তের কোনো কথা সে তদন্ত না করেই বলবে যদি বলে দেয় তাহলে সে হয়ে যাবে মিথ্যুক তার ভাবা উচিত বলছিলাম সম্মানিত দিনী ভাই বোন আল্লাহ আকবর বলার পূর্বে কোনো কথা বলতে পাবেন না এটাই সোননাথ এখানে আর একটু কথা আপনাদেরকে গুরুত্ব সহকারে বলতে চাই যে সলাতের আগে কয়েকটি কাজ একটি কাজ হচ্ছে আজান একটি কাজ হচ্ছে একামাত সলাতের পূর্বে আপনি আজান দেন কিন্তু আজান দেওয়ার পূর্বে যদি আপনি বলেন যে ফজরের সলাতে আপনারা উঠুন ঘুমের চেয়ে সলাত উত্তম তাহলে এটা মিথ্যে হয়ে যাবে এটাই বিদাত এটাই রাসুলকে উপেক্ষা করা আল্লাহ রাসুল তো এরকম কোনো বাক্য বলেননি তিনি তো তার নীতি পালন করার ব্যাপারে কঠোরতা আরোপ করেছেন তিনি বলছেন আজ যদি মোসা জীবিত হন আর তোমরা যদি আমাকে ছেড়ে দে মোসাকে মানো তাহলে তোমরা ভুল পথে চলে যাবে ফলাফল হবে জাহান্নাম এখন মৌসা আলাই যদি দুনিয়াতে আসেন আর মানুষ যদি মোসাকে মানেন তাহলে ফলাফল হবে জাহান্নাম কেন মানুষের একান্ত জরুরি এবাদত হিসেবে যেটা কর্ম সেটাই হচ্ছে মোহাম্মদ সাল্লাহ আলি সাল্লামকে মেনে চলতে হবে তাকে মানা ছাড়া মানুষের কোনো গত্যান্তর নেই যেই কথা আল্লাহ তালা বলেছেন অমা তাকুম রসুল ফকজুহ অমা নাহা কুমানহ ফান্তাহ আল্লাহ তালা বলেন রাসুল যা দিয়েছেন তা গ্রহণ করো তিনি যা নিষেধ করেছেন তা বর্জন করো অতএব জরুরি ভিত্তিতে রাসুলের কথাই মেনে চলতে হবে মোসা আলাহ ইসলাম কেন একজন নবীর কথা বলি আপনাদের জানা আছে হয়তোবা যে ঈসা আলাহ ইসলাম একজন নবী এসেছিলেন আবার আসবেন জি সম্মানিত দর্শক মন্ডলী আপনারা কি জানেন শুনেছেন যে ঈসা আলাহ ইসলাম দুনিয়াতে এসেছিলেন আবার আসবে সবাই জানেন এটা আমরা মনে করি শুনুন ঈসা আলাহ ইসলাম যখন দুনিয়াতে আসবেন তখন তিনি নিজ স্বাধীনতায় কোনো এবাদত করা তো দূরের কথা সামাজিক কোনো কাজ সেটা রাসুলের পদ্ধতিতে করা লাগবে তাকে বৈশিষ্ট্যগত কাজ যেমন এক গ্লাস পানি পান করা এটা রাসুলের সন্ন্যাত রাসুলের বৈশিষ্ট্য যে ডান হাতে পান করা তিনি নিজ ইচ্ছায় পানি পান করতে পারবেন না তাকে আমাদের নবীর ইচ্ছাতেই পানি পান করতে হবে যেমন জুতা পায়ে দেওয়া ডান পায়ের জুতা আগে পায়ে দিতে হবে বাম পায়ের জুতা পরে পায়ে দিতে হবে এটা আমাদের নবী মোহাম্মদ সাল্লাহ সাল্লামের নীতি ঈসা আলাহিসাল্লাম যেদিন আসবেন সেদিন নিজ ইচ্ছায় জুতা পায়ে দিতে পাবেন না আমাদের নবী যেভাবে পায়ে দিয়েছেন সেভাবেই দিতে হবে তাকে আমাদের নবীকে মেনেই চলতে হবে যেমন বিছানে শোয়া রাসুল সাল্লাহ আলি সাল্লাম যেভাবে বিছানে শুয়েছেন এই বিধানেই ঈসা আলাহি সাল্লামকে বিছানে শুইতে হবে তিনি নিজ ইচ্ছায় বিছানে সর পদক্ষেপটি গ্রহণ করতে পারবেন না মনে রাখা ভালো হবে পৃথিবীতে একজন মানুষ অনুসরণীয় যার নাম মোহাম্মদ সাল্লাহ আলি সাল্লাম পৃথিবীর কোনো মানুষ অনুসরণের যোগ্যতা রাখে না এমামগন বা কোনো পীর বা কোনো বাহাজি হাজি বা গাজী বা যে কোনো ব্যক্তি বড় বা ছোট বলে কোনো কথা নয় একজন মানুষে অনুসরণের যোগ্যতা রাখেন তিনি হলেন মোহাম্মদ সাল্লাহ আলি সাল্লাম বলছিলাম একজন মজ্জেন কখনোই আজানের পূর্বে বলতে পারে না আপনারা উঠুন ঘুমের চেয়ে সলাত উত্তম এই কথা বললে মিথ্যারূপ করা হবে রাসুলের ওপরে যা আদৌ ঠিক নয় এরপরে আজান শেষ হয়ে গেছে আপনি দুয়া পড়ুন আল্লাহ রব্বাহাজ দাওয়াতি তাম্মা ও সলাতিল কায়েমা আতে মোহাম্মদ ওসিলা ওয়াল ফজিলা অবাসহু মাকাম মাহমুদি ও আদ্দা এটা দোয়া পড়ুন কিন্তু কে আপনাকে বলে দিল আদারাজা তার রাফিয়া ও মানজেলা তার রাফিয়া এই বাক্য যদি পড়া হয় তাহলে রাসুলের উপরে মিথ্যা আরোপ করা হবে যা পরিহার করা একান্ত জরুরি সম্মানিত দিনী মুসলিম ভাই বোন আমরা এই পর্যায়ে ধারাবাহিক আলোচনা করতে গিয়ে এখনকার মতো এখানেই শেষ করছি পরবর্তী বিবরণে আপনারা আবারও গুরুত্বপূর্ণ কথা শুনবেন সুবানাক আল্লাহ হামদিকা আস্তাক ফেরকা ইল্লা আস্তাক ফেরক আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ বদরুদ্দোজা নাদবি আপনারা দেখছেন পিস টিভি বাংলা আলো আল্লাহ সুহামতাল্লাহ সার করছেন তোমাদের জন্য তোমাদের মধ্যে থেকে সৃষ্টি করেছে সুন্নাতের বার্তা তোমরা নারীকে ভালো উপদেশ প্রদান করো এটাই হচ্ছে নির্দেশ মর্যাদা ইসলাম ব্যতীত অন্য নারীকে মর্যাদা বিন আব্দুর রাজাক bin Yusuf, Dr. Hafiz ABM Hezbollah, Ahmadullah bin Muhammad Dilbar Hussain, Jahangir Alam. নারী পুরুষের জন্য নারীদের জন্য নারীদের কর্মক্ষেত্র চিহ্নিত মানবতার অস্তিত্বের নারী এবং পুরুষ প্রয়োজন তোমাদের মাঝে এবং দয়া জানুন কেন প্রত্যেক কাজে আল্লাহর ইচ্ছাকে মান দিয়ে চলেন আলেমদের সংসর্গে কাল রাত সাড়ে নটায় বা পুনঃ সম্প্রচার সকাল আটটায় বাংলাদেশে পিস টিভি বাংলায় ডক্টর জাকিরের আন্তরিক বার্তা শত্রুকে জয় করুন ঘৃণা এবং শত্রুতার মাঝে শত্রুকে জয় করার কৌশল আমাদের দয়ালু আল্লাহ সোয়ান বলে দিয়েছেন পবিত্র কোরআনে সুরা ফুসিলাত সুরা নম্বর একচল্লিশ আয়াত নম্বর চৌত্রিশ হে নবী ভালো আর মন্দ কখনো এক হতে পারে না তুমি ভালো দিয়ে মন্দকে প্রতিহত করো তাহলে তুমি দেখবে যে যারা তোমার বিরোধিতা করে তারা তোমার পরম বন্ধু হয়ে গেছে শত্রুকে পরাজিত না করে বরং জয় করুন তাদের হৃদয় এবং মনকে জয় করুন বাংলা মানবতার সমাধান